وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجز أو كما قال عليه النبي والصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজ আদায় করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একদিকে আমরা যেমন খুবই আনন্দিত যে আমাদের সামনে এমনই ভাবে শুক্রবার দিন নামাজের জন্য আমরা একত্রিত হতে পেরেছি এই সব মুসলমানদের জন্য আনন্দের বিষয় কিন্তু আরেক দিক দিয়ে যদি আমরা চিন্তা করি আমরা মুসলিম জাতি মুসলমান কি আমাদের দায়িত্ব ছিল আজকে আমরা কি করছি আমাদের দায়িত্ব আমাদের জিম্মাদারি অনুযায়ী আমরা কতটুকু দায়িত্ব পালন করতেছি প্রত্যেকটা মুসলমান যখন সে ইসলাম গ্রহণ করল চাই সে ইচ্ছাকৃত মুসলমান হোক অথবা তার মায়ের গরান হোক তখন আমার উপর আল্লাহ রবুল্লা আলমিন হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম কিছু দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বগুলোকে আমরা সঠিকভাবে পালন করতেছি কিনা এই চিন্তা আমাদের মধ্যে আসা এটা হলো আসল জিম্মাদারি এই চিন্তা যদি আমরা করি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারতেছি কিনা কতটুকু দায়িত্ব আমরা পালন করতেছি আমি সমাজের আমি এলাকার জিম্মাদার এলাকার চেয়ারম্যান এলাকার মধ্যে আমি গণ্যমান্য ব্যক্তি আমার জিম্মাদারি কি আমি একজন আলেম আমার জিম্মাদারি কি আমি একজন ছাত্র আমার জিম্মাদারি কি আমি একজন স্কুলের ছাত্র তখন আমার কি দায়িত্ব পরিবারের মধ্যে আমি একজন গার্জিয়ান আমার কি জিম্মাদারি এই জিম্মাদারির অনুভূতি আসা এটা অনেক বড় জিনিস কিন্তু আজকে আমাদের মুসলিম জাতি আমরা মুসলমান এই জিম্মাদারি থেকে অনেক বেশি উদাসীন অনেক পিছনে পড়ে গেছে আমরা এই জিম্মাদারি থেকে কাফের মুশরিক ইহুদি নাসারা ওরা নিজেদের জিম্মাদারি হিসেবে প্রত্যেকটা মুসলমানের পিছনে মুসলিম জাতি জাতি মুসলমান না থাকতে পারে সেই জন্য চতুর্মুখী তারা ফিকির চিন্তা ভাবনা করতেছে এই জন্য ইসরায়েল যারা ওরা ফিলিস্তিনে নিরীহ বাচ্চাদেরকে এইভাবে গুলি করতেছে মারতেছে যাতে একজন মুসলমান সেই দেশে না থাকতে পারে গত দুই বছর গত দুই সালের আগে যখন ফিলিস্তিনের প্রধান ছিলেন ইয়াসিন তখন দেখা গেছে সেই ইয়াসিনকে মারার জন্য ইয়ার ইসরায়েলের রকেট লাঞ্চার এমনইভাবে গোলা বর্ষণ হইতে হইতে সেই ইয়াসিনকে মারা হলো সেই ইয়াসিনকে মারার পর তারা ঘোষণা দিল সামনে যদি আরেকজন প্রধান হয় মুসলমান ফিলিস্তিনের তাকেও মারা হবে তখন আবার ঘোষণা দেওয়া হলো যে ফিলিস্তিনের প্রধান কে হবে আরেকজনের নাম আসলো তখন দেখা গেল তিন মাস তিন সপ্তাহের মাথায় সেই ওই ব্যক্তিকে হত্যা করা হলো তখন আবার সেই ইসরায়েল আবার ঘোষণা দিল আবার যদি ঘোষণা করা হয় যখন ঘোষণা করা হবে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে তখন আবার তাকেও মারা হবে এইভাবে দেখা গেল যেদিন আসলে সেই দিন যেদিনই ফিলিস্তিনের প্রধান একজন ঘোষণা করা হলো সেই দিনেই ওই ফিলিস্তিনের প্রধানকেই মারা হয়েছিল এই যে এভাবে মুসলমানদেরকে মারতেছে ইহুদিরা অথচ মুসলমানদের সংখ্যা কত কত বেশি কোটি কোটি মুসলমান ইসরায়েল এবং ইহুদি কত অল্প সংখ্যক লোক কিন্তু এই ইসরায়েলরা এত শক্তি দেখাইতেছে যে মুসলমানদের পুরা বিশ্ব থেকে পুরা মুসলিম মুসলমানদের নাম নিশানাকে মুছাই ফেলার জন্য ওরা উঠে পড়ে লাগছে কিন্তু আমরা মুসলমান যদি আমাদের এই জিম্মাদারিকে হাতে না নেই আমরা আমরা যদি চিন্তা ফিকির যদি আমাদের মনের মধ্যে না আসে তাহলে দেখা যাবে একদিন আমরা মুসলমান বাংলাদেশেও আমরা মুসলমান আছি পশপুরের মধ্যে অনেক মুসলমান সবাই মুসলমান একদিন আমাদের সবাইকে তারা মারার জন্য ষড়যন্ত্র করবে সেজন্য এখন থেকে যদি আমরা এরকম হুশিয়ার না হই সচ্চার না হই দিন ইসলামকে টিকে রাখার জন্য যদি আমরা সচ্চার না থাকি হুশিয়ার না থাকি তাহলে একদিন এই বাংলাদেশ দেখা যাবে খ্রিস্টান রাজ্য ইহুদিদের হাতে চলে যাবে দেখা যেতেছে আজকে আমাদের আলহামদুলিল্লাহ রবিউল আউ্বাল মাস আর দুই দিন পরেই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে একটা বিশাল বড় বেদাত ছড়াই পড়ছে ঈদ এ মিলাদুন্নবী নামে রবি রবিবার দিন সেটা পালন করা হবে কিন্তু এই ঈদ এ মিলাদুন্নবী পালন এটা শরীয়ত সম্মত কিনা এটা আমাদের জানা উচিত ঈদ এ মিলাদুন্নবী এটা কোথেকে শুরু হইল এবং হুজুর সাল্লাহ আলি আসাল্লাম এই ঈদের মিলাদুন্নবী পালন করছেন কিনা যদি রাসুল সাল্লাহ আলি আসাল্লাম পালন করেন তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা নেই আর যদি হুজুর সাল আলহি আসাল্লাম জিন্দিগিতে পালন না করেন সাহাবাই কেরামও পালন না করেন তাহলে ওই বিষয় মুসলমানদের জন্য পালন করা বেদাত যে জিনিস রাসুল করেন নাই সাহাবাই কেরাম করেন নাই সেটাকে নিজেদের আমলের মধ্যে আনা সোয়াবের নিয়তে করা ওইটাই হলো বেদাত হাদিসের মধ্যে আসছে কুল্লু বেদা আতিং জলালা প্রত্যেকটা বেদাতেই গুমরাহী আর প্রত্যেকটা গুমরাহী কেমন দিন আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে হাদিসের মধ্যে আসছে যে যেই গোত্রের মধ্যে একজন বেদাতি থাকবে সেই বেদাতি বেদাতি থাকার কারণে সেই পরিবারের মধ্যে কোরআনে হাফেজ আর আসবে না সেজন্য দেখা যাইতেছে যে ঈদে মিলাদুন্নবী নামে আমরা যেরকম উৎসব পালন করি এগুলো কোরআন হাদিস বিরোধী সম্পূর্ণ আজকাল দেখা যায় ঈদে মিলাদুন্নবী পালন করা হয় যে হুসল্লাহ আলি ইসলামের জন্ম হয়েছে রবিউল আউ্বাল মাসে উনি ওনার এতেকালও হয়েছে রবিউল আউ্বাল মাসে সেই জন্য এই মাসটা অনেক বরকতপূর্ণ সেই জন্য আমাদের করণীয় হলো বেশি বেশি আবাদত বন্দিগি করা এই মাস যখন হুসল্লাহাম জন্ম নিয়েছেন তখন যে সমস্ত ঘটনা ইতিহাসের কিতাবে পাওয়া যায় কিছু ইতিহাস আপনাদের সামনে এখন বলা হইতেছে ওই ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা ওইটা আমাদের পালন করা উচিত যেমন যেই দিন হুজুর সাল্লাহ আলী আসাল্লাম জন্মগ্রহণ করেন ওই দিন প্রথম ঘটনা ঘটে যখন রাসুল জন্মগ্রহণ লাভ করতেছিলেন তখন রাসুলের পুরা কামরাটা আলোয় নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল এই নূর দেখে যারা মহিলারা ছিল তারা হুসল্লাহ সাল্লামের প্রসবের সময় রাসুল সাল্লাম যখন জন্ম লাভ করবেন তখন যে মহিলারা উপস্থিত ছিল তারা বলতে লাগলো অনেক বাচ্চা তো জন্মগ্রহণ করলো আরবে কিন্তু এই ছেলেটার মতো ছেলে যখন জন্মগ্রহণ করলো তখন যেমন আলো দেখা যাইতেছে পুরা রুমে এরকম তো আলো আমরা কখনো দেখি নাই রাসুলের জন্মের সময় পুরা রুমের মধ্যে একটা নূর ছড়াই গেছিল এমনই ভাবে আরেকটা ঘটনা ঘটে হুজুর সাল্লাম যখন জন্ম লাভ করেন তখন পারস্যে বিশাল সাম্রাজ্য ছিল শক্তিশালী জাতি তাদের এই রাজপ্রাসাদের মধ্যে বিশাল বিশাল বিল্ডিং ছিল এই রাজপ্রাসাদের বারোটা পাথর খসে পড়ে গেছিল রাসুলের জন্ম হইতেছিল আরবে ওই দেখতে পারস্যের সাম দেশে সিরিয়ার মধ্যে ওদের রাজপ্রাসাদের পাথর খসে খসে পড়ে গেছিল আরেকটা ঘটনা ঘটে ইরানের মধ্যে ইরানের মধ্যে যারা অগ্নি পূজক ওরা তাদের বারোশো বছর আগ থেকে একটা আগুন জ্বলায় রাখছিল সে আগুনটা সারা বছর যাবৎ জ্বলতোই বারোশো বছর যাবৎ জ্বলতেছিল কখনো নিভে নাই যখন হজুর সাল্লাহ আলাইসাল্লাম জন্ম লাভ করলো সাথে সাথে ওই আগুন বন্ধ হয়ে গেল রাসুলের জন্ম হলো আরবে মক্কায় আর এদিকে ইরানের মধ্যে আগুন বন্ধ হয়ে গেল সেজন্য এগুলা হুজুর সাল্লাহ আলাইসাল্লামের মজিজা এমনই ভাবে হুজুর সাল্লাহ আলাইসাল্লামের আরেকটা ঘটনা জন্মের সময় পারস্যে যে প্রধান বাদশাহ ছিল সে ওই রাত্রে স্বপ্নে দেখল যে আরব থেকে একটা উটের পাল ইরাকের দিকে আসতেছে সে ইরাক উটের পালের সামনে ছিল একটা ঘোড়া শক্তিশালী সেই ঘোড়া পুরা উটের পালকে নিয়ে নিয়ে ইরাকে আসতেছিল তখন সেই স্বপ্নটা দেখে খুব ভয় পাইল পরবর্তী পরবর্তী দিন ঘুম থেকে উঠে যারা গণক স্বপ্নের ব্যাখ্যা করে তাদেরকে ডাক দিলেন তাদেরকে ডাক দিয়ে বললেন আমি এমন স্বপ্ন দেখলাম যে একটা বিশাল উটের বাহিনী মক্কা থেকে আমার দেশে আসতেছে সেই উটের উটের বাহিনীর সামনে ছিল একটা শক্তিশালী ঘোড়া এই ঘোড়া পুরা বাহিনীকে নিয়ে আমাদের নিকট আসতেছে তখন ওই গণকরা চিন্তা করলো তখন ওই গণক যারা স্বপ্নের ব্যাখ্যাকারী তারা হুজু তারা ওই রাষ্ট্রপ্রধান পারস্যের রাষ্ট্রপ্রধানকে বলল যে আজকের দিনে একজন নবী জন্মগ্রহণ করবেন যে নবী একটা বিশাল বাহিনী নিয়ে এই শাম দেশকে জয়লাভ করবে শুধু শাম দেশ না পুরা বিশ্বকে সে পরিচালিত করবে সবাই তার শাসনকে মেনে নিবে এটা হলো স্বপ্নের ব্যাখ্যা এমনি ভাবে আরেকজন ইহুদি এই স্বপ্নের কথা শুই না তখন উনি দেখতে পেলেন ওই দিন রাত্রে দেখতে পেলেন যে আরবের ওদিকে আকাশের মধ্যে সূর্য একটা নূর আকাশ থেকে নিয়ে আরব পর্যন্ত একটা সাদা সাদা রং দেখা যেতেছে ওইটা দেখেই সে সাথে সাথে তার সাগরিদ মুরিদদেরকে ডাক দিল ইহুদি একজন বড় আলেম সে ডাইকে বলতেছে তোমরা এখন আরবে যাও আরবে গিয়ে দেখো কোনো ঘটনা ঘটলো কি না আমার তো মনে হইতেছে পুরা বিশ্বের মধ্যে একটা পরিবর্তন হইতেছে তখন সাথে সাথে ইহুদি আলেম ওই লোকদেরকে পাঠাই দিল আরবে মক্কার মধ্যে সে মক্কার মধ্যে গিয়ে তালাশ করে দেখল যে ঠিক এই আব্দুল মুতালিবের পরিবারের মধ্যে একজন নবজাতক একটা শিশু জন্মগ্রহণ করছে সেই খবর পাওয়া নিয়ে আবার সে ইহুদি ইহুদি আলেমের কাছে আসলো ইহুদি আলেম খবর পাওয়ার সাথে সাথেই বলল এই আব্দুল মুতালিবের পরিবারের মধ্যে যে ছেলে জন্মগ্রহণ করছে সে অনেক বড় একজন নবী হবে পুরা বিশ্ব সে শাসন করবে এবং এভাবে পরে ইহুদি আলেম নিজেও মক্কায় এসে বললেন আয়সা ওই শিশুটিকে দেখলেন আমাদের নবীকে দেখলেন আমাদের নবীকে দেখার পর উনি চাইলেন পিঠটা দেখবেন তখন হুজুর সাল্লামের পিঠও দেখলেন পিঠের মধ্যে লেখা ছিল এখানে একটা সিলমহর খতমে নবুয়ত এই যে এই ধরনের বিশাল বিশাল ঘটনা এই ঘটনার দ্বারা যেটা আমাদের বোঝা আসে যখন এই হক আসবে হুদুর সাল্লাহ আলাইসাল্লাম যখন আসলো সমস্ত বাতিল শক্তি কাফের শক্তি পারস্যের শক্তি ইহুদি আলেম সবাই অজ্ঞান হয়ে পড়ে গেল পারস্যের বিশাল বিশাল রাজপ্রাসাদের পাথর খসে খসে পড়ে গেল এগুলা হলো হক যখন আসবে বাতিল আর থাকতে পারবে না সেজন্য এখান থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি আমাদের এই রাসুল সাল্লাহ আলহিহাস্লামের সুন্নতকে যখন আমরা আঁকড়িয়ে ধরবো তখন দেখা যাবে আমাদের থেকে শিরিক বেদাত দূর হইতে থাকবে আর যদি আমরা এরকম রাসুল সাল্লাহ আলহিহাস্লামের সুন্নতকে আঁকড়িয়ে না ধরি হুদুর সাল্লামের সুন্নতকে আমরা মহাব্বত না করি তাহলে ধীরে ধীরে আমাদের মধ্যে শিরিক বেদাত ঢুকতে থাকবে সেজন্য এই রবিউল আউ্বাল মাসের যেটা গুরুত্বপূর্ণ শিক্ষা রাসুলের আগমনের কারণে যেমন পারস্য ইরানের সমস্ত অগ্নি পূজকদের আগুন নিভে গেল পারস্যের এরকম রাজপ্রাসাদের পাথর খসে পড়লো ওই রকম আমাদের এমন ভাবে হককে আঁকড়িয়ে ধরতে হবে যাতে কাফের মুশিকদের এরকম সমস্ত শক্তি শেষ হয়ে যায় তাহলে দেখা যাবে এই রবিউল আউ্বাল মাসের যে আসল উদ্দেশ্য সেটা বাস্তবায়ন হবে শুধু আমরা আল্লাহ রসুলের মহাব্বতের দাবি করলাম আশেকে রসুল দাবি করলাম এবং শুধু ঈদে মিলাদুন্নবী নামে বারো তারিখেই আল্লাহ রসুলকে মহাব্বত করলাম বিভিন্ন অনুষ্ঠান করলাম গরু জবাই করলাম রাস্তাঘাটের মধ্যে এরকম মসজিদ গুলাকে সাজাইলাম আলোকসজ্জা করলাম লাইটিং করলাম বিভিন্ন বিরেজে বিরেজে আমরা পতাকা লাগাইলাম এইগুলা কোনো ইসলামের নাম না এগুলা সম্পূর্ণ বেদাত এই ধরনের ব্রিজের মধ্যে রাস্তাঘাটের মধ্যে অপচয় করা অপচয়কারী শয়তানের ভাই ইন্নাল মুবাজিরিন মধ্যে সুরাতুল ইসরায়ের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যারা এমন অপচয় করবে হুদুর সাল্লাহ আলী আসাল্লামের মহাব্বতের দাবি করবে আর অপচয় করবে ওরা এক স্পষ্ট শয়তানের ভাই এগুলা কোনো ইসলামের কাজ না ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় হুজুর সাল্লাহ সাল্লামকে মহাব্বত করব ওনার কথা অনুযায়ী আমল করব ওনার কাজ অনুযায়ী আমাদের কাজকে বানাবো এটাই আমাদের আদর্শ হওয়া উচিত শুধু শুধু আমরা এমন ভাবে রাস্তাঘাটের মধ্যে ব্যানার লাগাই দিলাম বিশ্বাস রসুল শাহ চন্দ্রপুরী এই ধরনের কত ব্যানার দেখা যেতেছে এগুলা সব বেদার এগুলাকে যারা সমর্থন করবে এবং যারা এখানে অর্থ দিয়ে সাহায্য করবে তারাও বেদাত হাদিসের মধ্যে আছে মান আক্রমা মুবতাদি আন আলা ইসলাম যে ব্যক্তি কোনো বেদায়াতিকে সাহায্য করবে টাকা দিয়ে সাহায্য করবে সমর্থন করে সাহায্য করবে নিরবতা পালন করবে তারা ইসলামকে ধ্বংস করার জন্যই সাহায্য করবে সেজন্য আমরা মুসলমান বিশেষ করে ওয়াসপুরবাসী আমরা সবাই মুসলমান এবং খালেস মুমিন এটাই আমরা সবাই বিশ্বাস করি কারণ আমাদের এলাকার সামনে যদি এই ধরনের বেদাতি কার্যক্রম হয় আর আমরা এটা যদি শক্তি থাকা সত্ত্বেও বাধা না দেই অনেকেরই এমন শক্তি আছে যারা হাতে বাধা দিতে পারে আর অনেকের শক্তি নেই এই জন্য যাদের শক্তি আছে ওরা যদি এটাকে হাত দ্বারা বাধা না দেয় এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে যুবক শ্রেণী আছে যারা আল্লাহ রসুলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন তারা যদি নিজেদের উদ্যোগে এই ধরনের বেদাতকে বন্ধ না করি তাহলে একদিন দেখা যাবে ওই সমস্ত পতাকা আমাদের মসজিদের মধ্যে ঢুকবে ওই সমস্ত আলোক লাইটিং আমাদের মসজিদের মধ্যে লাগবে সেজন্য নিজেদের এলাকাকে বাঁচানোর জন্য নিজেদের পরিবেশকে বাঁচানোর জন্য এই ধরনের বেদাতের বেদাতি কাজ থেকে নিজেদের বাঁচা উচিত অন্যথায় একদিন দেখা যাবে আমরা সমাজের ছেলেরা আমরা বাধা দিতেছি না আমরা ইন্তেকাল করবো একদিন আমাদের বয়স প্রায় শেষ হয়ে যেতেছে চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে গেছে আমাদের বয়স একদিন আমরা ইন্তেকাল করব। কিন্তু আমাদের ছেলেমেয়েরা দেখবে আমাদের আব্বারা তো এই সমস্ত কাজকে কখনো অপছন্দ করেন নাই কিছু বলতাম না চুপ করে চুপ করছি চুপ করে থাকলাম কিন্তু আমাদের ছেলেমেয়েরা মনে করবে এই লাইটিং করা পতাকা লাগানো এগুলা মনে হয় জায়গাস পরবর্তীতে ওরা নিজেদের হাতে হাতে এগুলা লাগাবে সেজন্য আমরা যদি এখন থেকেই সোচ্চার না হই এই বেদাতি কাজ থেকে লোকদেরকে না বাঁচাই তাহলে একদিন আমাদের ছেলা বেদাতি হয়ে যাবে আর আমাদের ছেলেরা এই বেদাতকে সমর্থন করবে বেদাতি হওয়ার কারণে আমাদের ছেলেরা কোরআনের হাফেজ হইতে পারবে না হাদিসের মধ্যে এমনইভাবে ওলামাই কেরামরা স্পষ্টভাবেই ফেকার কিতাবের মধ্যে লেখছেন ফতুয়ার কিতাবের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি স্পষ্ট বেদাতি হবে সেই পরিবারের মধ্যে কোরআনে হাফেজ পাওয়া অসম্ভব কোরআনে হাফেজ পাওয়া যাবে না এমন একটা ঘটনা ঘটেছিল আমাদের যখন আমি খানায় পড়ি পটিয়া চিটাং এক মাদ্রাসায় পটিয়া মাদ্রাসায় ওখানে বেদাতির সাথে প্রায় মারামারি লাগে মাদ্রাসায় বেদাতিরা বেদাতি কার্যক্রম করতে থাকে মাদ্রাসার আলেমুলামারা সেখানে গিয়ে তাদেরকে প্রতিরোধ করে তখন মারামারি লাগে ওই সময় দেখা গেছিল একবার বেদাতিরা খুব গরম যে ওরা এখানে মাদ্রাসা আক্রমণ করবে মাদ্রাসা ভেঙে ফেলবে কোরআন হাদিসের মাধ্যমে ওরা বেদাতকেই হক এটা দাবি করতেছিল এক সময় মাদ্রাসা পক্ষ থেকে তাদের কাছে প্রস্তাব দেওয়া হলো যদি আপনারা হক হন তাহলে আপনাদের পক্ষ থেকে একজন কোরআনে হাফেজ আমাদের সামনে পেশ করেন যদি আপনারা একটা হাফেজ দেখাইতে পারেন তাহলে আমরা আপনাদেরকে হক বলে স্বীকার করব তখন ওরা চিন্তা করলো আমাদের মধ্যে তো হাফেজ নাই আমরা একটা হাফেজ কিনা নিয়ে আসি কিনা নিয়ে আসা এই মাদ্রাসাওয়ালাদেরকে দেখায় একটা কোরআনে হাফেজ বেদাতি আস তখন এরা টাকা দিয়ে একটা হাফেজকে কিনা নিল তাকে কয়েক হাজার টাকা দিছিল তখন টাকা দিয়ে সে তাকে বলল তুমি বেদাতি এটা এই পটিয়া মাদ্রাসার ছাত্রদের আলেমদের কাছে বলবা তো সেও রাজি হয়েছে টাকা পাওয়ার কারণে টাকা পাওয়ার কারণে সে ওই মাদ্রাসায় আসলো মাদ্রাসায় এসে তখন বলল আমি একজন বেদাতি আমি কোরআনে হাফেজ হইতে পারছি এইভাবে বলবা সে এসে এটা বললো তখন হুজুররা বলল এটা তো অসম্ভব বেদাতি হবে আর সে কোরআনে হাফেজ হওয়া হবে এটা অসম্ভব তখন তাকে বলল ঠিক আছে তুমি তেলওয়াত করো দেখি সুরা ইউসুফ তেলওয়াত করো তখন আর তার মুখ থেকে তেলওয়াত কোরআন শরীফের আয়াত বাহির হয় না ওই টাকা খাওয়ার কারণে যে সে নিজেকে মিথ্যাবাদী বেদাতি সাবেত করলো টাকা খায় নিজেকে হাফেজ বলতেছে যার কারণে আল্লাহ রবুল্লাহ আলমী তার সিনা থেকে কোরআনকে উঠাই নিস সেই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এরকম বেদাতি হওয়া থেকে হেফাজত করুন আমাদের সামনে এরকম বেদাতি কাজ হবে ওই ধরনের কাজের মধ্যে আমাদেরকে লিপ্ত থাকার তৌফিক দান করুন অন্যথায় ভবিষ্যৎ দেখা যায় বহুত অন্ধকার যেমন অবস্থা দেখা যেতেছে বাংলাদেশ বিভিন্ন দেশের মুসলমানদের উপর নির্যাতন তো আছেই বিদেশ এমনইভাবে দেশের মধ্যেই মুসলমান নাম দিবে এরকম ভালো দেখতে তো দেখা যায় কত ভালো ঈদ এ মিলাদুল্নবী হাদিসের মধ্যে আসছে আল ঈদ ঈদান ঈদ শুধু দুইটা ঈদ উল ফিত্র ও ঈদ উল আজহা দুইটা ঈদ ছাড়া আমাদের বছরে মুসলমানদের কোনো ঈদ নাই তৃতীয় ঈদ এটা হলো আসলে কোনো ঈদ না এটা আসলে ওয়াঈদ এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর গজব আল্লাহ রসুল যেখানে বলছে আমাদের বছরে দুইটা ঈদ সেখানে বেদাতিরা তিনটা ঈদ বানাইলো ঈদ উল ফিতর ঈদ উল আজহা আর একটা ঈদ উল ঈদ এ মিলাদুল নবী এটা পালন করা যারাই বিশ্বাস করবে বিভিন্ন পত্র পত্রিকায় সেদিন হেডিং থাকবে ঈদ এ মিলাদুল নবী পালন বেতুল মোকার মসজিদের মধ্যে ঈদ মিলাদুল নবী পালন করা হইতেছে যত বড় মসজিদেই পালন করা হোক সেটা কখনো জায়েজ হবে না কোরআন হাদিসে যেটাকে স্পষ্ট নিষেধ করা হয়েছে ওইটাকে যদি আমি জায়েজ মনে করি তাহলে এটা আমি হালাল হারামকে হালাল মনে করলাম এটা শিরিক শিরিকি কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম আর যারা আর হাদিসের মধ্যে ভাবে ফতুয়ার কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে আসছে যারা নিজেদেরকে নবী দাবি করবে তারা কাফের যেমন কাদিয়ানি এক সম্প্রদায় তাদের ব্যাপারে আমরা সবাই জানি কাদিয়ানিরা কাফের নিজেদেরকে নবী দাবি করে কাদিয়ানি মির্জা মোহাম্মদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করার কারণে সমস্ত আলেমরা আমরাও ফতুয়া দেই যে সে ব্যক্তি কাফের কিন্তু দেখা যায় বেদাতি যারা তারা নিজেদেরকে নবী বলে না ঠিক নিজেদেরকে মুসলমান বলে কিন্তু তারা অঘোষিত নিজেদেরকে নবী দাবি করতেছে কারণ তারা দেখা যাইতেছে ইসলামের মধ্যে যে সমস্ত বিধান আল্লাহ বলছেন রাসুল বলছেন ওইগুলা পরিবর্তন করে নিজেরা নতুন নতুন হুকুম আহকাম প্রমাণ করতেছে সেখানে আল্লাহ বলছেন রাসুল বলছেন দুইটা ঈদ তারা বলেন না ইসলাম এটা অসম্পূর্ণ রয়ে গেছে ইসলামের মধ্যে দুইটা ঈদ হইতে পারে না ইসলামের মধ্যে তিনটা ঈদ হওয়া উচিত তাহলে কি আল্লাহ রসুল কম বুঝছিলেন নাউজুবিল্লাহ মিজালিক আল্লাহ তাহলে আমাদের জন্য দিছেন দুইটা এটাই আমাদের জন্য বেশি ফায়দাজনক এখন যদি যে ব্যক্তি মনে করবে দুইটা ঈদ বছরে যথেষ্ট না আরেকটা ঈদ হওয়া উচিত তাহলে সে যেন নিজেকে নবী দাবি করলো যে নবী দুইটা ঈদ দিয়ে গেছে আমাদের কাজ হইতেছে না এখন আমার আরেকটা ঈদ দরকার ঈদে মিলাদুল নবী এরকম যদি নিজেকে নবী বলে না ঠিক কিন্তু ঈদে মিলাদুল্নবী নামে নতুন ঈদ পালন করা বছরের সেরা ঈদ মনে করা এটা হইতেছে নিজেকে নবী দাবি করার সামিল সে স্পষ্ট বলক বা না বলক নিজেকে নবী কিন্তু তার কার্যক্রম দ্বারা বোঝা যায় এই ঈদটা সে তৃতীয় ঈদ হিসেবে পালন করে সেজন্য সে অঘোষিত নবী দাবি করতেছে বেদাতিরা আর যারাই অঘোষিত নিজেদেরকে নবী দাবি করবে ঘোষণা দিয়ে করুক বা অঘোষিত করুক তারা স্পষ্ট কাফের সেই জন্য বেদাতি কোরআনের তাফসির জাফিরে জালালাইনের মধ্যে পাওয়া যায় যে যেখানে জালেম শব্দ আসছে পাঁচ পাড়ার মধ্যে একটি শব্দ ইন্না কাইদা শৈতান ইকানা জয়ীফা ওই আয়তের ব্যাখ্যার মধ্যে সেখানে জালেম কারা শয়তান কারা শয়তানের লিস্টির মধ্যে আট ধরনের লোকের নাম আসছে আট ধরনের লোকদের মধ্যে এক নম্বর দিছে কাফের শয়তান দুই নম্বর ব্যক্তি আসছে আল মুবতাদিয়া যারা বেদাতি ওরাও শয়তানের গ্রুপ সেজন্য তাফসিরে জালালাইন অনেক বড় কিতাব মাদ্রাসায় পড়ানো হয় গ্রহণযোগ্য কিতাব সেই কিতাবের মধ্যে পাওয়া যায় বেদাতি শব্দ কাফের পরে বেদাতি শব্দ এখানে কোন মুসলমানদের নাম নাই আহলে হকের নাম নাই নাম দেওয়া হয়েছে কাফের মুরতাদ ফাসেক বেদাতি সেজন্য এই ধরনের কাজ যারা করবে নব আবিষ্কৃত বস্তু এগুলো আমরা নিজেদের মন থেকে ঘৃণা করবো হাদিসের মধ্যে আসছে মান মুন কারণ তাহলে ইউগাইয়ের হুবিয়াদি যে কোনো ব্যক্তি মুসলমান তার সামনে যদি কোনো এরকম বেদাতি কাজ হয় না জায়েজ কাজ হয় তাকে হাত দ্বারা প্রতিহত করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব তবে এখানে এটা বুঝতে হবে আমার যদি সামর্থ্য থাকে হাত দ্বারা বাধা দেওয়ার আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি আমার হাত আমি যদি হাত দ্বারা বাধা দেয় কেউ আমাকে প্রতিহত করবে না আমার কথা সবাই শুনবে তাহলে তার জন্য উচিত হাত দিয়েই বাধা দেওয়া আর যদি তা সম্ভব না হয় মনে হাত মুখে মানুষদেরকে বুঝানো যদি হাত দ্বারা সম্ভব না হয় মুখে আরেকজনকে বোঝানো এই কাজগুলা ঠিক না এগুলা করা ঠিক না এইভাবে বুঝাইতে থাকবে আর যদি তাও সম্ভব না হয় যদি আমি মুখে বোঝানোর সময় মানুষ আমাকে বকা দিবে খারাপ বলবে তাহলে মনে মনে ঘৃণা করা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব আজকাল দেখা যায় অনেকেরই সামর্থ্য আছে আমরা হাত দিয়ে বাধা দিতে পারি পুরা মোহাম্মদপুর ওয়াশপুরে কতগুলো মাদ্রাসা মসজিদ এমনই ভাবে কত মুসল্লি আছে পাঁচ ভক্ত নামাজের সাথে এমন এভাবে রাসুলকে ভালোবাসি এমন সবাই রাসুলকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি সবাই আমরা যদি জনগণ এরকম যদি দুইশো জন যদি ব্রিজে যায় এই ব্রিজ সাহস করে যায় যদি এই সমস্ত কাজগুলো করি বেদাতে প্রতিহত করি তা কেউ অন্য কোন বেদাতি সাহস করবে না এই দুইশো জন ওয়াসপুরবাসীদেরকে পিছনে হটানোর এরকম কোন ব্যক্তির বেদাতির সাহস নেই কিন্তু আমাদের উদ্যোগের অভাব সাহসের অভাব যে আমার কি দরকার আমরা আজকে মনে করতেছি এটাই আমার ভাঙার কি দরকার আমি আমার নামাজ পড়তেছি ঠিক আছি আমার পাঁচ করতে নামাজ ঠিক আছে আমার খানা দানা ঠিক আছে এটুকের মধ্যে আমি আমার ইসলামকে ক্ষান্ত করে ফেললাম আসলে আমি মুসলমান হওয়ার কারণে এটুক আমার কাজ না যে আমি তিন বক্ত খানা খাবো পাঁচ বক্ত নামাজ পড়বো মসজিদে আসবো এটুক আমার কাজ না বরং হুজুর সাল্লাম তিপ্পান্ন বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত যেমন নাকি এই বাতিলকে প্রতিরোধ করার জন্য কাজ করছেন ওই রকম আমাদের পুরাপুরি যাইতে না পারি আমাদের আশপাশকে পবিত্র করা এটা আমাদের ইমানি দায়িত্ব এরকম যদি আমরা আশপাশকে পবিত্র না করি এমন বেদাতি কাজকে যদি সমর্থন করি সমর্থন না করি চুপ থেকে যদি বসে থাকে এটাও সমর্থন চুপ থাকা ভাবে আমার সামনে এই ধরনের কাজ করতেছে আমি মৌখিক তাকে বাধা না দিলাম তাহলে এটা আমার ইমানের জন্য অনেক বড় ভয়ানক জিনিস হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল যখন খলিফা হলেন তখন উনি খলিফা হওয়ার সাথে সাথেই পুরা রাষ্ট্রে যেখানে যেখানে বাতিল ছিল ইসলাম বিরোধী কাজ হইতো সেখানে সেখানেই এই সেনাবাহিনী পাঠাই দিলেন খলিফা বসতেন সাথে সাথে উনি ওসামা রদি আল্লাহ তালুকে জিহাদের ময়দানে পাঠাই দিলেন আরেকটা বাহিনীকে ফাদেসিয়ায় পাঠাই দিলেন আরেকটা বাহিনীকে মুসাইলামাতুল কাজাব নিজেকে মিথ্যা নবী দাবি করছিলেন সেখানে জিহাদের জন্য পাঠাই দিলেন যে মুসাইলামাতুল কাজাবকে হত্যা করার জন্য আরেকটা বাহিনীকে জাকাত দিতে অস্বীকার করেছিল একটা জাতি তারা মুসলমান নিজেরা জাকাত দিতে চাইতেছিল না তখন আরেকটা বাহিনীকে ওই জাকাত উসুল করার জন্য জিহাদের জন্য পাঠাই দিলেন এই যে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রতি আল্লাহ আনহু ওনারা শুধু পাঁচ বক্ত নামাজ মসজিদে এসে পড়ছেন এমন না শুধু তিন বক্ত খানা খাইছেন এমন না বরং যেখানেই দেখছেন ইসলামের উপর আঘাত আসবে আর আমরা রাসুলকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি এগুলার হেফাজতের জন্য আমরা কোনো কাজ করব না এটা আমরা মুসলমান হয়ে কখনো সম্ভব হইতে পারে না সেজন্য আমরা যদি রাসুলের মহাব্বত দাবি করি ওরা সাইনবোর্ডে লেখা ওরা বিশ্ব আশেকে রাসুল আসলে আশয়কে রসুল নামে কিছুই না নিজেদের মুখে দাঁড়িয়ে নাই পোশাক পরিচ্ছদ সুন্দর কিছু নাই শাহচন্দ্রপুরী যে নামটা লেখা থাকতেছে আমাদের ব্যানারে এই শাহচন্দ্রপুরী নিজের মুখে দাঁড়িয়ে নেই শার্ট প্যান্ট পরা এক বুজুর্গ বলে এই বুজুর্গের এখানে মানুষরা তোয়াফ করতেছে বুজুর্গকে সামনে রেখে অথচ তোয়াফ করার জায়গা হইতেছে মক্কায় ওই টুপি নাই দাঁড়িয়ে নাই কিছু নাই ওই লোকটা চারপাশে মানুষ তোয়াফ করে আর মনে করতেছে আমার সমস্ত গোনা মাফ হয়ে যাবে ওখানে এমন এমন মিথ্যা নাথ বলা হয় গজল পরে ওরা সম্পূর্ণ শিরিকি নাথ ওই নাচের মধ্যে এটা বলা হয় যে আপনার কাছে আমি আসলাম গুনাহ নিয়ে আপনি আমাকে পবিত্র করে দিবেন জান্নাতি নিয়ে যাবেন এই ধরনের বিভিন্ন সিরিকি কথা ওই শাহ চন্দ্রপুরী পিসাবের নামে বলা হয় এই ধরনের ভণ্ড পিসাব ভণ্ড বাবা যারা আছে ওদের বিরুদ্ধে যদি আমরা এখন থেকে সোচ্চার না হই তাহলে ভবিষ্যতে আমাদের ইমান টিকে রাখাও কঠিন হবে আমাদের ছেলে মেয়ে যারা আসবে ভবিষ্যতে তারা তো স্পষ্ট না দুষ্ট হয়ে যাবে সেজন্য তার আমাদের ছেলে মেয়েদের ইমানকে হেফাজতের জন্য এখন থেকে যদি আমরা এরকম হুঁশিয়ার না হই সাবধান না হই এই ধরনের বাতিল কাজকে যদি আমরা প্রতিহত না করি তাহলে আমাদের ইমানকে টিকে রাখা মজবুত হবে সেজন্য আমরা নিজেরাও যেমন এই মাস্তা এই সমস্ত বেদাতে মাস্তাগুলা নিজেরাও জানি আমাদের অন্যান্য ভাইদেরকেও বলি এমনি সাহেব নিজেরাই উদ্যোগ নেই কিভাবে এই সমস্ত কাজ করা যায় এই এলাকার মধ্যে তিন চারটা মসজিদ নিজেরাও যদি কিছুটা উদ্যোগ নেওয়া যায় তাহলে দেখা যাবে এই সমস্ত বেদাতি কাজ আমাদের এলাকা থেকে দূর হবে এই এলাকা থেকে আমরা দূর করি তাহলে অন্য এলাকার মুসলমানরাও সাহস পাবে বেদাতি কাজ না করার জন্য এখন আমরা সমস্ত বাংলাদেশে মুসলমান একভাবে চুপ করে বসে থাকি এই চুপ করে বসে থাকলে একদিন দেখা যাবে আমাদের অবস্থা সেই রাশিয়ার মতো হবে রাশিয়া এমন ছিল যখন এক একটা মাদ্রাসার মধ্যে আশি হাজার ছাত্র ছিল আশি হাজার ছাত্র সবাই বুহারি শরীফ পড়তেছে মুসলিম শরীফ পড়তেছে কিন্তু বাতিলের বিরুদ্ধে তারা এরকম সোচ্চার ছিল না বেদাতির বিরুদ্ধে সোচ্চার ছিল না পরবর্তীতে দেখা গেছে এক সময় এই আশি হাজার ছাত্র এখানে বসা এই মসজিদের মধ্যে পেট্রোল দিয়ে আগুন ধরার সমস্ত ছাত্রকে মেরে ফেলা হয়েছে এই যে যদি আমরা এরকম চুপ করে থাকি একদিন দেখা যাবে আমরা সবাই মসজিদের মধ্যে উপবিষ্ট বসা আছি সবাই জুমার সময় নামাজ পড়তেছি এরকম কাফের মুশ্রিক একদিন এখানে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেবে আমরা সবাই সেদিন দেখা যাবে মারা যাব সেই জন্য এই সময় আসার আগে যদি আমরা একটু সচ্চার হই এরকম বেদাতি কাজ আমাদের এলাকায় না হোক ছোট থেকে ছোট কবর পূজা করা মাজারকে কবরকে সামনে রেখে সেজদা করা এমনই ভাবে ঈদি মিলাদুন্নবী নামে ওই দিন লাইটিং করা পতাকা লাগানো ওই দিনকে বিশেষভাবে আবাদতের জন্য রাখা এগুলো হইতেছে বেদাত সারা বছর সমান আবাদত করতে হবে কোনো দিনের বিশেষ কোনো ফজিলত নেই তবে যে সমস্ত দিনের ফজিলত আল্লাহ রাসুল বলছেন ওইগুলাই বিশেষ ফজিলত রাখে যেমন ঈদের দিন অনেক ফজিলত সবে কদর সবে বরাত এই সমস্ত দিন আল্লাহ রাসুল বলছেন ওইগুলাতে আমরা বিশেষ আবাদত করব। ঈদে মিলাদুন্নবী রাসুল কখনো পালন করেন নাই এমনই ভাবে সাহাবাই কারান আমাদের থেকে রাসুলকে আরো বেশি ভালোবাসতেন যদি ঈদে মিলাদুন্নবী পালন করা এতই সবের হইতো সাহাবাই কারাম বেশি পালন করতেন কারণ আমরা রাসুল সাহাবাই কারাম রাসুলের জন্য যান দিছেন হামজা রদি আল্লাহ তালু রাসুলের জন্য নিজের কলিজাকে এরকম ওয়াসি চাবাই চাবাই খাইছেন এরকম সাহাবাই কারামরা এত নিজেদেরকে উৎসর্গ করছেন কিন্তু আমরা চোদ্দশো বছর পরে আইসা আশাকে রসুল দাবি করি আর এই সমস্ত ঈদে মিলাদুলনবী পালন করি এগুলো আসলে কোন সহি রেওয়ায়ত হাদিস কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নেই সেজন্য আল্লাহ রবুল্লা আলমিন এই সমস্ত বেদাতি কাজ থেকে সবাইকে হেফাজত করুন সবার ছেলে মেয়েদেরকেও বেদাতি কাজ থেকে হেফাজত করুন এই ধরনের কাজকে প্রতিহত করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন